রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বিসমিল্লাহির রহমানির রহিম পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত সর্বত্রই আজ মুসলমানদের উপর চলছে জুলুম নির্যাতন আর নিষ্পেষণের তাণ্ডব মুসলিম নারী শিশু ও বৃদ্ধদেরও রেহাই নেই জালিমদের নৃশংস পাশবিকতা থেকে বিশ্বের বিভিন্ন মুসলিম জনপদে পরিকল্পিতভাবে কায়েম করা হয়েছে ত্রাসের রাজত্ব মুসলমানদের অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে পঙ্গু করে দিতে হাজারো চক্রান্তের জাল বিস্তার করা হয়েছে দুনিয়াব্যাপী অস্ত্রের জোরে মুসলিম দেশসমূহে আগ্রাসন চালিয়ে লুটে নেওয়া হচ্ছে মূল্যবান প্রাকৃতিক সম্পদ পাশ্চাত্যের কালো থাবার বিষাক্ত নখরে জর্জরিত মুসলমানদের তাজা খুনে সিক্ত আজ বিশ্বের বিভিন্ন প্রান্ত মুসলিম জাগরণের নতুন যে ঢেউ আন্দোলিত করেছে সারা বিশ্বের মাজলুমানদের যে ঢেউ শক্তি সঞ্চয় করে ধেয়ে আসছে খোদাদ্রোহী শক্তির ধ্বংস রচনায় তাকে শুরুতেই থামিয়ে দেওয়ার প্রচেষ্টা হিসাবে ইরাক আফগান সুদান লেবানন ফিলিস্তিন চেচেনিয়া সোমালিয়া কাশ্মীর জিনজিয়ান আর মিন্দানাও সহ অনেক জায়গায় আজ মুসলমানদের রক্তের স্রোত বইয়ে দিচ্ছে আল্লাহর দুশ্মনেরা এই বিষয়কে অবলম্বন করে হাসান সাংস্কৃতিক গোষ্ঠীর এবারের পরিবেশনা রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় ইসলামী সঙ্গীতের এক অনবদ্য অডিও অ্যালবাম রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী